নূরে মুজাসা নাও লাখো সালাম তোমার প্রেমে করি মোরা মিলা দেখিয়া তোমার নূরে পয়দা হলো দুনিয়া তামা নূরে মুজাসা নাও লাখো সালাম তোমার প্রেমে করি মোরা মিলা দেখিয়া তোমার নূরে পয়দা হলো দুনিয়া তামা তুমি হলে কাবার কাবা তুমি হলে কাবার কাবা নবিয়ে আকরাম নূরে মুজাসাম নাও লাখো সালাম তোমার প্রেমে করি মোরা মিলা দেখিয়া তোমার নূরে পয়দা হলো দুনিয়া তামা এই দুনিয়ায় জীজন যাকে ভালোবাসিবে কিয়ামতে তার সাথে তার হাসর হবে এই দুনিয়ায় যে জন যাকে ভালোবাসিবে আমতে তার সাথে তার হাসর হবে তোমায় ভালোবাসলে পাবে তোমায় ভালোবাসলে পাবে জান্নাতে মাকাম নূরে মুজাসাম নাও লাখো সালাম তোমার প্রেমে করি মোরা মিলা দেখিয়া তোমার নূরে পয়দা হলো দুনিয়া তামা কোন ব্যক্তি কামেল মুমিন হয় না ততক্ষণ সবচেয়ে ভালোবাসিবে না তোমায় যতক্ষণ কোনো ব্যক্তি কামেল মুমিন হয় না ততক্ষণ সবচেয়ে ভালোবাসিবে না তোমায় যতক্ষণ তোমার প্রেমে জীবনটা মোর তোমার প্রেমে জীবনটা মোর কোরবান করলাম নূরে মুজাসাম নাও লাখো সালাম তোমার প্রেমে করি মোরা মিলা দেখিয়া তোমার নূরে পয়দা হলো দুনিয়া দামা হাসর দিনে নফসি বলে কাঁদবে নবিকুল উম্মাতিয়া বলে তুমি কাঁদবে হে রাসুল হাসুর দিনে নফসি বলে কাঁদবে না বিকুল উম্মতিয়া বলে তুমি কাঁদবে হে তোমার সুপারিশে সবাই তোমার সুপারিশে সবাই পাবে পরিত্রাণ নূরে মুজাসাম আপনাও লাখো সালাম তোমার প্রেমে করি মোরা মিলা দেখিয়াম তোমার নূরে পয়দা হলো দুনিয়া তামা তুমি হলে কাবার কাবা তুমি হলে কাবা নবিয়ে আকরাম নূরে মুজাসাম নও লাখো সালাম তোমার প্রেমে করি মোরা মিলা কিয়াম তোমার নূরে পয়দা হলো দুনিয়া তামাম তুমি হলে কাবার কাবা তুমি হলে কাবার কাবা নবী আকরাম মুজাসাম নৌ লাখো সালাম তোমার প্রেমে করি মোরা মিলা দেখিয়া তোমার নূরে পয়দা হলো দুনিয়া তামাম তোমার প্রেমে করি মোরা মিলা দেখিয়া তোমার নূরে পয়দা হলো দুনিয়া তাম